الحمد لله নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবা ইকরাম رضي الله تعالى عنهم اجمعين তাদেরকে রমজানের ফজিলার গুরুত্ব সম্পর্কে বলতেন এবং এই মাসকে সবাই যেন কদর করে কাছে লাগায় গাফেল না থাকে এর জন্য খুব কঠোর ভাবে সতর্ক করে কোনো বিপদ এত ফজিলাতের জিনিস এর কোন বিকল্প কাজেই তোমরা উদাসীন অবস্থায় এই মাসকে পার করে দিও না এমনকি নদিয়া করিম সাল্লাহ সাল্লামের হাদিসে পাকে মধ্যে বলেছেন রমজানের এক একটা রোজা এত গুরুত্ব যে আল্লাহ না করুক জোর একটা রোজা ছেড়ে দিলেন কোন অজর ছাড়া একটা রোজা বাদ দিলেন এরপরে ওই রোজা ফজিলাত অর্জনের জন্য যদি সে বাকি জীবন এক টানা রোজা রাখতে থাকে পরবর্তীতে ডেপাজিট কদিন বাঁচল রোজা এইভাবে রোজা বলেন বাকি জিন্দগি কন্টিনিউয়াস যে রোজা রাখে তো রমজানের যে রোজা ছেড়ে দিল ওই রোজা না ছেড়ে যদি রাখত তখন যে ফজিলাত পাইত আল্লাহর নৈকট্য লাভ করতো এই বাকি জিন্দগি রোজা রেখে ওই ফজিলাম ওই নৈকট্য লাভ করতে পারবে না এখন আপনি বলছেন চিন্তা করেন একটা লোকের বয়স তিরিশ বছর পনেরো বছরে তো সব খরচ হয়ে যায় তিরিশ বছর বয়সে সে একটা রোজা কোনো অনেক মুসলমান কথা একদিন হাঁড়ি খাইতে পারে নাই বাসার কেউ উঠতে পারে নাই সকালে ভেঙে আরে হাঁড়ি খাই নাই তাহলে এই অবস্থা কি সারাদিন থাকা সম্ভব তার আগে অনেকে এই করে অথচ দেখা গেছে তাহারি খাওয়াকে আল্লাহ তালা ফরজ আদেশ করেন নাই মুস্তাহাব করেন বরকতের জিনিস বলেছেন খাইলে বরকত কিন্তু কোন অজরের কারণে যদি কেউ শাড়ি খাইতে না পারে তার ফ্যামিলি কেউ পারে ভুল দিয়ে রাখে ঠিকই দিচ্ছিল তো বারোটায় তার ঘোড়ের জায়গা দিতে নেই মানুষের চেষ্টা কত দুর্বল সব ঠিকঠাক করছে তো একই জানে আজকে বারোটায় রাত বারোটায় আবার ঘরের ব্যাটারি শেষ একবার চেষ্টা করে কি দিবে না অ্যালার্ম দিবে না চাই নাই তার আল্লাহ দিলে উঠবে ভাবে গেলে তো খাওয়া হয় তো অনেকে ভয় পায় তাই এখন তো আমি সারাদিন পারবো না তো ভেঙে অথচ এটা অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকে দেখা যায় সাহারি খাইলে আর না খাইলে কোনো পার্থক্য বোঝা যায় না সাহারি খাইলো আর না খাইলো আর এই রমজানের রোজার নিয়ম তো এগারোটা পর্যন্ত করা যায় বেলা এগারোটা পর্যন্ত নিয়ম করা যায় তো খাই নাই সতেরো সময় নিয়ম করে দিচ্ছে তার খালি না খাইছে না খাইছে রোজা রাখা এই নিয়ম অভিজ্ঞতা দেখা গেছে একই সমান লাগে এমন না যাতে থাকতে পারে নাই বলে সাংঘাতিক কাহিল হয়ে গেছে এরকম মনে হয় না প্রত্যেকের জীবনে এরকম দু চার দিন হয় আমার জীবনে হয়েছে অ্যালার্ম ফেল হয়ে গেছে এমন তাকে আসি সেখানে হয়তো কেউ ডাকে নাই কোনো দাম নিয়ে করে দিচ্ছি কোনো পার্থক্য করতে পারি তো খাইলেও না না খাইলেও আল্লাহ আল্লাহ গায়েবী নজর আল্লাহ সাহায্য রোজাদারকে আল্লাহ তারা সাহায্য যাই হোক আমি বলছি অনেকে ভয়ে এসব ক্ষেত্রে রোজা ছেড়ে দেয় কিন্তু সে বুঝল না কেন আমাদের আল্লাহ বাকি ফ্যামিলিকে আমার এখন তিরিশ বছর বয়স আল্লাহ যদি আরো ষাট বছর হায়ার দেয় এই ষাট বছর যদি আমি একটা না রোজা রাখি এই এক রোজার দ্বারা আল্লাহ নৈকট্য অর্জন হতো আল্লাহ নৈকট করতে হয়েছিল ওটা হবে না রমজানের এক একাত্তর রোজার মধ্যে আল্লাহ তাহলা এত ফজিলাত থেকে কাজেই কেউ এইভাবে ভাঙতে যেন আমরা হিম্মত না করি ওলামা একরাতে জিজ্ঞাসা করি অনেকে বমি হয়েছে রোজার পাবে লাগে বমি হবে রোজা হবে না আপনাকে কে বলবে বমি হয়ে গেলে রোজা হবে না এমন তো প্রশ্ন নেই হ্যাঁ তো গলার ভিতরে হাত ঢুকাই দিচ্ছে তখন রোজা হবে অথবা বমি মুখে আসছিল সে আবার কিনে না মুখে আসছিল ওটা আবার কি করছে গিলে ফেলছে তো মুখটা তো বাইরে ধরা হয় ভোটের বাইরে বাইরে ছেলে ছেলে ফেলে তোটা ভাববে না আর তোরা কমে পুরাটাই বাইরে ফেলে দিল গেলে নাই তখন ভাঙবে কেন তখন ভাঙবে পেটের মধ্যে স্বাভাবিক রাস্তা দিয়ে কিছু প্রবেশ করলে তখন রোজা ভাঙে পেটের মধ্যে পাকস্থলের মধ্যে স্বাভাবিক রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করলে রোজা ভাঙ্গে স্বাভাবিক রাস্তা বলতে কি বুঝান নাক মুখ আর পেশাব পায়খানা রাস্তা এই চারটি স্বাভাবিক রাস্তা এইখানটায় পাকস্থলিতে কিছু গেলে রোজা ভাঙবে অথবা চানের রাস্তা দিয়ে দেমাগের মধ্যে পৌঁছলে তখনও রোজা ভেঙে যায় এর ছাড়া ভাঙে আপনি চোখে তুলনা দিলেন চোখের সাথে গলার সাথে কিন্তু সূক্ষ্ম নার্ভ আছে এই নার্ভের মধ্যে দিয়ে আপনার সুরমা গলার মধ্যে চলে যায় এবং সেটা পাকস্থলিতে চলে যায় আপনি অনুভবও করতে পারবেন চোখ হয়ে গেল নাকি স্বাভাবিক রাস্তা স্বাভাবিক রাস্তা না চোখের নামের মধ্যে দিয়ে পাদস্থ নিতে গেল স্বাভাবিক রাস্তা না এই জন্য এটা রোজা করতে হবে আপনি কখন করলেন লঙ্কুপ দিয়ে কিন্তু পানি ভিতরে ঢোকে গোসল করলে লঙ্কুপ দিয়ে পানি কি হয় ভিতরে ঢোকে বিশেষ করে মানুষজন ভাবে তখন লক্ষ্যগুলো সব খুলে দেয় প্রশ্নের গোড়াগুলো কি হয় খুলে দেয় এদের পরে ঠান্ডা লাগে ওখান থেকে হাওয়া ঢোকে একবারে ঠান্ডা লাগে তো ঘামার পরে যদি গোসল করেন তো খোলা পানি শরীরে ঢোকে এমনিও ঢোকে তখন আমি বেশি ঢোকে তখন তো শরীরে গোসল করার দ্বারা কিন্তু লোকটি ভাঙবে এটা কি স্বাভাবিক রাস্তা হবে না না মুখ পেশাব পায়খানা স্বাভাবিক রাস্তা স্বাভাবিক রাস্তা দিয়ে ঢোকে নাই গোসল করল বৃষ্টিতে ভিজল তার রাস্তা হবে এমনকি কেউ যদি ইঞ্জেকশন বা রক্ত দেয় ব্লাড পরীক্ষার জন্য রক্ত দিল দিলে তো ভাঙ্গার প্রশ্নই অনেক দিলে তো পাকিস্তানকে ঢোকে নাই আর বেরোইছে বেরোইলে উর্দু ভাগে আর স্বাভাবিক রাস্তা দিয়ে ঢুকলে রোজা ভাগে বের হইলে উঁচু ভাঙে আর স্বাভাবিক রাস্তা দিয়ে ঢুকলে রোজা ভাঙে তো আপনি ইঞ্জেকশন দিলেন তার বেলাস গিলেন গিলে তো ঢুকলো না বেরোয় গেল কিন্তু রোজা ভাঙার কিচ্ছু নেই উঁচু ভাঙবে রোজা ভাববে না উর্দু ভাববে কিছু ইঞ্জেকশন দিলেন এমনকি আপনি গ্লুকোজ ইঞ্জেকশন দিলেন সেইটা আপনার তাপস্থলিত গেল এতেও শরীয়তের ফর্মুলায় আপনার রোজা ভাঙবে না এই জন্য এইটা যে পাকস্থলতে গেল শরিয়াতের ফর্মুলা ছিল স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলতে গেলে ভাঙবে তো ইঞ্জেকশন নিলে কি স্বাভাবিক রাস্তা দিয়ে যায় তো রগের মাধ্যমে যায় রগের মাধ্যমে তো বোতল করলো যায় এতে রোজা থাকবে অনেক লোকেরা জানে না মশলা ইঞ্জেকশন দিত তোমার রোজা ভেঙে গেছে ভেঙে গেছে তো খেয়ে গেল এইভাবে নানান ভুলের কারণে অনেকে রমজানের রোজা এইভাবে ছেড়ে দেয় বললাম না বমি হয়েছে সোজা ভেঙে গেছে হাড়ি খাই নাই সোজা ভেঙে গেছে ডায়াবেটিস রোগী ব্লাড টেস্টের জন্য রক্ত দিতে সোজা ভেঙে গেছে ইঞ্জেকশন লইছে সোজা ভেঙে গেছে অনেক কেস আছে যেগুলো না জানার কারণে মানুষ সোজা ভেঙে গেছে এই জন্য মাত্রা দ্বারা থাকতে হবে না জানা থাকলে কোনো ওলামায় গ্রাম মিছিল করেন নিচে আমরা পন্ডিত কিনে না শরীয়তের মশলা তো আমি বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবানের শেষ টানলে সাহাবাই গ্রামকে রমজান রোজার গুরুত্ব বলতে এবং জরুরি মাসাইল বলে জরুরি মাসাইল বলে হ্যাঁ রবিবার তো ধরার উনত্রিশ তারিখ ওই দিন চার দেখা গেলে ওই দিনে কি হয়েছে তার তারা জমজা শুরু হয়ে যাবে সাপ্তাহের ওই দিন কি হবে রোজা শুরু হয়ে যাবে আর যদি চাঁদ না ওঠে তা দেখা গেল না উঠছিল দেখা গেল পুরার দেশের কেউ দেখতে পারবো মাত্রা হলো তো তোমরা তিরিশ পোড়া করো তার দেখতে পাইলে না তার মাছকে কি করো তিরিশ পোড়া করো এইটা তালা তিরিশ পোড়া করবেন তখন আপনাকে আর চার তালাক করতে বলে নাই আর চার তালাক করতে বলে নাই তার পরের দিন আপনাকে তার আমি পড়ে ওটা শুরু করতেই কাজ দেখা গেলে উনত্রিশ তারিখ রাত্রে আপনি তারা শুরু করছিলেন ওটা রমজানের এক তারিখ শুরু হয়ে গেল রাত আগে আর চাঁদ দেখা না গেলে তিরিশ যখন হয়ে গেল আর চাঁদ করতে দরকার তিরিশে রাত্রে অবশ্যই তারাবি শুরু করতে হবে কথা প্রস্তাব যখন চাঁদ এসে গেল চাঁদের কথাও বলে দিই যত চাঁদের কথা বলতে দেয় দুই বছর আগে শত শত ইমামের চাকরি গেছে চাঁদের কথা বলতে যে শত শত কি হাজার হাজার ইমামের চাকরি গেছে ভুলের চাঁদের মশলা কত ভয়ানক মশলা বলতে দেয় চাকরি গেছে চাঁদের মশলা এই যে চাঁদ যেখানে উঠলে ওটাকে বলা উদয় স্থল আরবিতে বলে মাতলা যে জায়গায় সাধারণত চাঁদ দেখা যায় সেটা আরবিতে বলে কি মাতলা আর বাংলায় উদয় স্থল ওই জায়গাটা তো পরিষ্কার থাকে আর আসার দরকার নেই কিন্তু বুঝলেন মানুষ আলাদা পর্যন্ত ধোকা গেছে না তারাও ধোকা গেছে আমার চাপ দেখা গেছে কেমন চাপ দেখা গেল আকাশ পরিষ্কার ছিল আকাশ দেখলেন কেন আকাশ তো আপনাকে দেখতে বললো আপনাকে দেখতে বলে তো উদয় সব কিছু সেখানে তো নেই তাহলে উনি আকাশ এতটুকু খবর নেই তাহলে আকাশ দেখতে বলা হয়নি উদয় স্থল বলা হয়নি সেদিন আমাদের জন্য প্রত্যেকটা কাজে মনে যারা তার দেখছে সবাই একই চাকরি দিচ্ছে যে ওখানে মেঘ ছিল মেঘটা চলতে ছিল ওই চলার ফাঁকে ফাঁকে জল মেঘ হালকা হয়েছে তখন আমরা তাপ দেখি একই ধরনের আমার মাদ্রাসাতে যারা দেখছে শিক্ষক ছাত্র এলাকার লোক তারা যে কথা বলছে টেলিফোনে যারা বলছে একই কথা বলছে আর অন্য আলেমরা ধোকা খেয়েছে কোথায় আকাশটা পরিষ্কার এই জন্য আমি মুক্তি হওয়ার মানে আকাশ দেখতে শরিয়াতে আকাশ দেখতে বলে নাই উদয় স্থল দেখেন সেখানে কি ছিল খবর নেই আপনার উদয় স্থল যদি পরিষ্কার থাকে তাহলে শত শত লোক তার দেখতে হবে দু দেখলে গ্রহণযোগ্য বারো মাসের যে কোনো মাসের চাঁদ উদয় স্থল যদি পরিষ্কার থাকে কোনো মেঘাচ্ছন্ন না শত শত লোক দেখতে হবে যাদের ব্যাপারে যে কোনো লোক বলবে না এত কোনো লোক মিথ্যা বলতে পারে এত লোক দেখতে হবে যে কোনো লোক বলবে এত কোনো লোক মিথ্যা বলতে পারে না এখানে ত্রিশ জন আমার ত্রিশ জন মানিকগঞ্জে পঁচিশ জন নরসিংহ ত্রিশ জন এত টাকা কাকে মিটিং করে দিচ্ছে হ্যাঁ এত পরিমাণ লোক দেখতে হবে উদয় সব পরিষ্কার থাকে হয়ে গেল পরিষ্কার থাকে উদয় স্থান যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে মশলা তাহলে রমজানের জন্য ভিন্ন মশলা ঈদের জন্য ভিন্ন মশলা খুব ভালো করে বললেন আমার বয়ান মনে রাখতে পারলে আটা মুক্তি হয়ে গেল ভুল তো আপনার হওয়া সম্ভব না ভুল হয়েছে গেলে আপনাকে টাইটেল করতে হবে সেটা ফার্স্ট ডিভিশন পাস করতে হবে পাশ করার পরে কোন পারদর্শী মুক্তির আন্ডারে কমপক্ষে দুই বছর মেহনত করতে তো করতে হলে আপনাকে ষোলো বছর সময় দিতে হবে ষোলো বছর সময় দিয়ে আপনার মুক্তি কেমনি ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই আদালত করে দেবেন যেরকম নাকি অন্য আলেমরাও জানে না যেসব মশলা সাধারণ আলেমরাও জানে না আপনি বলতে পারবেন আমার সাথে যারা যারা ঘরে ওদের কাছে অন্য আলেমরা মতো আনে আমার সাথে যে পাবলিক ভরে এদের কাছ থেকে অন্য আলেমরা কত আনে এদের মুক্তি সব কি করছে আপনাদের কাছে আলেমরা জিজ্ঞাসা করবে তারাও পারে তো আশা উদয়স্থল যদি মেঘাচ্ছন্ন থাকে তাই বলতেছিলাম রমজানের জন্য বিন্দু মশলা ঈদের জন্য মশলা রমজানের জন্য কি মশলা একজন যদি দেখে একজন সেই লোকটা চিন্তা এক আল্লাহর মাথা দেখছেন তো লোকটার নজরে উনি কোন বিক্ষোভ না উনি প্রকাশ্যে কোনো গুণা করেন তাকে লোকেরা চিন্তা বলে জানে একজনে সাক্ষী দিল তাহলে লেগের ফাঁকে তা দেখছেন দেখছিলাম এই একজনের দেখা খবর যত ছড়াই যাবে তাদের সকলকে রোজা রাখতে হবে ওই চান্দি কিন্তু ওইবার ওটা হয়েছিল মসজিদের মধ্যে নাটকের ছাত্ররা দেখছি যাই হোক তো উদয়স্থল মেঘাস্থল না থাকলে একজন তিনটার লোকের দেখা রমজান প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট ওই দেখার খবর যতদূর পর্যন্ত করছে তাদের জন্য জরুরি এইগুলো হলো রমজান প্রমাণ হওয়ার জন্য কিন্তু রমজানের শেষের যে দাম তাতে ঈদের দাম কিছু কিসের ঈদের দাম ওইখানে একদম দেখলে হবে ওইখানে উদয় ইসফান যদি মেঘাচ্ছন্ন থাকে তো দুইজন দেখতে হবে দুইজন চিন্তার লোক দেখতে হবে দেখে তার প্রমাণিত হয়ে যাবে ঠিক পড়া জরুরি হয়ে যাবে ঈদের নামাজ পড়া কি হয়ে যাবে তার পরের দিন ঈদ পড়া জরুরি হয়ে যাবে আমি তার সম্পর্কে তিনটা কথা বলছি আবার বলে দিচ্ছি উদয় ইসলাম পরিষ্কার থাকলে শত শত লোক দেখতে হবে যে কোনো বারো মাসের যে কোনো মাসের জন্য এই কথা এই কথা আর যদি বেকার কথা থাকে তো রমজানের জন্য এক মশলা আর অন্য মাসের জন্য আর এক মশলা রমজানের জন্য কি মশলা যদি বলে আমি লেগে থাকে তার দেখছি এই খবরটা যতক্ষণ যাবে সবার জন্য জরুরি আর রমজান বা তার যত কাজ আছে বিশেষ করে দুই দিন ঈদ উল ফেতর ঈদ উল আজহা এই দুধের চাষ প্রমাণ হওয়ার জন্য আকাশ যদি আকাশ নয় উদয়স্থল যদি মেঘাচ্ছন্ন থাকে দুইজন তিনদার লোক বলতে হবে এই হলো এই হলো কি মৃত্যুতে সব বছরই ব্যস্তমান আমাদের দেশে যে সমস্যাটা হয় অনেক আলেমেই সরকারের ঘোষণা মানে না কারণ হল শরীয়তের মশলা সরকার যদি ঘোষণা করতে চায় তো ঘোষণা করার তরিকা তার কোন এলাকায় দেখা গেছে কে কে দেখছে তার সামনে সাক্ষী দিচ্ছে এই বিবৃতি সহ প্রচার করতে হবে রাস্তা কোন লেখায় দেখা গেছে কে কে দেখছে ওই লোকগুলো সাক্ষী কোন ইমামে গ্রহণ করবে বা কোনো প্রশাসক জেলা প্রশাসক গ্রহণ করবে সেই প্রশাসককে এই কথাটা রেফারেন্স সহ ঘোষণা করতে হবে যাতে যে কোনো লোক ওই আলেমকে বা ডিস্ট্রিক্টকে জিজ্ঞেস করতে পারে যে সাক্ষীর নাম বলা হলো ওই সাক্ষীকে জিজ্ঞেস করতে পারে তো কোথায় কিভাবে দেখবে সহ বলতে হবে এইভাবে বললে সরকারের সেই ঘটনা সব জনগণের জন্য মানা জরুরি হয় আমাদের যে জাতীয় চার দেখা কমিটি আছে সেখানে সম্ভবত এরকম পারদর্শী কোনো মুক্তি নেই যে প্রচারটা কিভাবে করতে হবে এটা বুঝাই বলবে এরকম কোনো মুক্তির সম্ভাবনা নেই যে কারণে এখানে এইভাবে বলা হয় না কোথায় দেখলো কে দেখলো কে সাক্ষীকরণ করলো কিচ্ছু বলা হয় কি বলা হয় আজকে সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেছে এলো চাঁদ মানে ঘোষণা আজকে সন্ধ্যায় উদাহরণ দিচ্ছে আমি রমজানের চাঁদ দেখা গেছে অত আজকে সন্ধ্যায় খাওয়ারের চাঁদ দেখা গেছে এই যে খবর প্রচার করল এর না হাত আছে না পাও আছে না মাথা আছে এইরকম খবর যদি প্রচার করে এটা জনগণের জন্য মানা মেনে নেওয়া জরুরি নয় তারা তাদের দেখা অনুযায়ী রোজা করতে পারে আমরা দেখছি রোজা পালন করব আমরা দেখি নাই রোজা পালন করবো না অর্থাৎ যা হচ্ছে ঘটনা এটা গ্রহণ করা জরুরি যেমন ধরেন এখন যে চারটা চলতেছে সরকার ঘোষণা দিল যে চাপ দেয় গেছে সরকারের ঘোষণা অনুযায়ী কি করা হয়েছে ছয় বরাদ পালন করা হয়েছে তো বহু এলাকায় তারা ওর পরের দিন করছে এমনকি পাকিস্তানেও তার পরের দিন সরবরাহ করছে আমাদের দেশের পরে আমার এক ভাই মসজিদের সচিব বা সরকারি কাজী ওর থেকে আমি জানলাম আমাদের পড়াকে তারা রোজা রাখে তারা তার আমি যেটা বুঝে দিচ্ছি আমাদের সাথে ঘোষণা করলো সেই হিসেবে পালন করা হলো তো হাজারো জায়গায় বর্জন করবে কেন তারা মানে নাই সরকারের ঘোষণা মানে নাই কেন মানে নাই সরকারের ঘোষণার ভিতরে যে খবরটা দেয় হাত পাও নেই মাথা নেই কিচ্ছু নেই অপরদিকে তাদের এলাকাতে তারা কি দেখে নাই তা দেখে নাই না দেখার কারণে তারা একদিন পরে শুরু করছে একদিন পরে শুরু করার কারণে তাদের বলা তো কি হয়েছে একদিন পরে কেন করছে তারা তো আলেন এই জন্য করছে তারা ঘটনা মানে নাই তারাও ঠিক করবে মানলে মানতে পারে যদি কেউ না মানে সেও না মানতে পারে কিন্তু সরকার ওইভাবে ঘটনা দেয় সব মান্য করা কি হয়ে যায় জরুরি হয়ে জরুরি হয়ে তো সবটা আশ্চর্যজনক দাম তখন তো সরকার একটা ঘোষণা দিল এই হাত পাওয়া মাথা পাওয়া খবর একটা প্রচার করবে কোন এলাকার আলেম বা ইমাম এটা মানলো না কারণ আমার তো দেখি নেই সরকার করতে দেখলো সে এলাকার নামও বলেনি সেটা আমরা মানি না আমরা আমাদের দেখা অনুযায়ী পাবো শরীয়তের দৃষ্টিতে সে বিলকুল ঠিক করছে সে একদিন পনেরো করতে পারে তাদের দেখা অনুযায়ী আগেও করতে পারে তাদের দেখা অনুযায়ী সরকারের ঘোষণা থেকে আগেও করতে পারে পরেও করতে পারে তো এক বছর আগে যারা হয়েছিল ওরা যারা দেখছিল তারা একদিন আগে করছে আর সরকার করছিল একদিন আগে হইতে পারে পরে হইতে পারে এই যে তারা তাদের দেখা অনুযায়ী করল সরকারের ঘোষণা তারা মানল না যদি শরীরের দৃষ্টিতে ভুল করছে তারা ভুল করে তারা কিন্তু ভুল করে এখন আছেন যাদের মনে চায় তারা তার সাথে ঈদ করবে রমজান পালন করবে আর যাদের মনে না চায় তারা সরকারের ভোজন করবে যারা করে তারা কি অন্যের উপরে বাধ্যতামূলক করে তাকে বাধ্য করে আমরা দেখছি তোমাকে রাখতে হবে আমরা দেখছি আমরা রাখবো আপনাদের মনে চাইলে রাখেন না সরকারের ভোজন অনুযায়ী করেন সে তার মতো করছে তাকে দায়িত্ব করতে চাই জবরদস্ত করতে করতেছে এরপর দেখা যায় কিছু লোক সরকারের ঘটনাকে সামনে রেখে ওদের সাথে মারামারি করে যারা নিজের দেখাও তাই করলো তারা কিন্তু কোথাও মারামারি করে না কিছু লোক সরকারের এতটা তরফদারি করে হ্যাঁ এতটা তরফদারি করে মনে হয় সরকারকে তারা খোলা পায় মানে। নাইলে সরকারের পক্ষ হয়ে তুমি আগের দিন ঈদ করলে কেন মারামারি লাগে করতে পারো এখানে করতে তুমি কমপ্লেন করো তুমি সরকারের বসানো অনুযায়ী করো তোমার সাথে তো ঝগড়া করতেছে না এরা এবার এদের ব্যাখ্যা অনুযায়ী একদিন আগে করতেছে তুমি ঝগড়া করতে আসতে না তোমাকে চাকরি কে দিচ্ছে তুমি আল্লাহর গোলাম না সরকারের গোলাম প্রত্যেক জামানা দেখবেন কিন্তু লোক সরকারকে খোদা মানে মানে সরকারটা কেন আপনি মানলেন না আর ঝগড়া লাগে এই লোকগুলো তোবা করা এই লোকগুলো তবা করা উচিত সরকার তাদের ঠেকালে ঠিকাদারি দিচ্ছে যারা আমার ঘোষণা মানে নাই ওই যে মারামারি করো তার মনে হয় মানবে যার না আছে তাদের দেখা উচিত করো মারামারি কেন করা সরকারে এতটা গুলামি করা ঠিক না আপনি সরকারের মন্ত্রী শরীয়তের ব্যাপারে কি আপনি সরকারকে মানবেন না আল্লাহকে মানবেন কিন্তু আমাদের লোকেরা সরকারকে তার পার্টির নেতাকে এতটা মানে মনে হয় খোদা মানে আপনার পার্টির নেতা কিছু বলবেন বললো না আপনি কিন্তু বলবেন আমাদের সঙ্গে কথা বলবেন তারপরে চুপ করে ফেলবেন গাছ কিনে ফেললো প্রতিবাদ করেন তারা আমাদের নেতা কিছু বলেন তো অবমাননা করলো এটা বলতে আপনার নেতা বল লাগবে হ্যাঁ এই হলো মুসলমানের ইমান ইমান মনে হয় নেতার কাছে সরকারের কাছে ইজারা দিয়ে রাখে নওয়াজুবিল্লাহ কখনো এরকম সরকারের পক্ষপাতিত্ব করবেন না কখনো পার্টির নেতার এরকম পক্ষপাতিত্ব করবেন না শরিয়াতের বিরুদ্ধে চলে যায় আপনার কাজ শরীয়তের বিরুদ্ধে চলে যায় আল্লাহ হুকুমের বিরুদ্ধে চলে যায় এটা সঠিক হিসেবে আমি আপনাদের সতর্ক করব যদি এই সতর্ক করতে দেয় হাজারো ইনামের চাকরি চলে যায় গেছে যাবে আরো সবাই কত ইমামের চাকরি যাবে কিন্তু তাই বলে কি তার অর্থটা বলবে না আল্লাহ কাছে তাদের চাকরি থাকবে আল্লাহ হয়নি দুনিয়ার চাকরির দরে আমরা এগুলো কইলাম না হ্যাঁ চাকরি বাজাইলাম আল্লাহ কাছে দাঁড়াইতে পারবো আমরা মানে কেন আলেম দিলাম সরকারের পাওয়া জন্য আল্লাহ কোনো জায়গা নেই এই জন্য সরকারের কর্মচারী সরকারের অর্ডার বাস্তবায়ন করার জন্য যেরকম চেষ্টা করে যারা আল্লাহ আল্লাহ যে সরকার আপনার সরকার আমি ওই সরকার আল্লাহ আমি ওই সরকারের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমরাও চেষ্টা করব চাকরি থাকবে না থাকবে এটা কি আল্লাহ দেয় না অন্য কেউ দেয় আল্লাহ তাহলে যাদের চাকরি চলে গেছে কেউ কি না খেয়ে বলে গেছে আল্লাহ তাদেরকে আরো ইজ্জতের সাথে চাকরির ব্যবস্থা করে আরো ইজ্জতের সাথে চাকরির ব্যবস্থা হ্যাঁ খুলনার এক মুক্তির চাকরি গেছে না এ কথা বলার কারণে আল্লাহ তাকে এক মাদ্রাসা প্রিন্সিপাল বলে আগে এক মাদ্রাসা শিক্ষক চাকরি দেওয়া যায় এলাকার লোকজন তারা জায়গা টাকা দিয়ে ঘর দোয়ার করে তারা প্রিন্সিপাল লাগে সাধারণ শিক্ষকদের প্রিন্সিপাল হয়ে গেল যেটা আগের থেকে ইজ্জত বাড়ে নাই বাহ্যিকভাবে কষ্ট হয়েছে কিন্তু পরতে ইজ্জত বেড়ে গেল বাড়ে নাই ইজ্জত ইজ্জত এটা আমার বলার ইচ্ছাও ছিল না কিন্তু একটা চাঁদের কথা বলতে যে চাঁদের পুরো মশলাই বলে দিলাম যাতে আমরা এটা নিয়ে কোনো বিতর্ক বিতর্ক না থাকে ওরা আরো যদি ধরেন ওরা দেখা অনুযায়ী করতেছে ঠিক আছে বাড়াবাড়ি করবেন যাই হোক তো বলতেছিলাম যে রবিবার থেকে শুরু হইতে পারে রবিবার তো শুরু না হইলেও সোমবার তো নির্ঘাত কি হয়ে যাবে শুরু হয়ে শুরু হয়ে গেলে কি কাজ তখন তো কাজ হলে এই শুরু হওয়ার সাথে সাথে হ্যাঁ তার দোয়া করতে হবে কি করতে হবে আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল আপনি والإيمان والسلامة والإسلام ربي وربك الله আমার লেখা একটা ছোট্ট বই আছে এখানে এর নাম হলো মাসরুম দোয়া ওর কাজের কি দোয়া আল্লাহ রসুল থেকে প্রমাণিত যেটা রসুল থেকে প্রমাণিত তাকে বলে মাসরুম সেখানে এই দোয়া পাইতে তার জায়গার দোয়া সতলক দাড়ি পাকা হয়ে গেল ঈশা নামাজ আট টাকার দোয়া যাবে কবে জানা হবে এজন্য মেহরবানি করে এই কিতাব থেকে পড়ে হ্যাঁ আল্লাহ আহিল্লাহু আলাইনা بالأمن এই দল যাই হোক এরপরে ওই দিন তারা করতে হবে তারাবি মশলা আমি দশের সময় বলে ফেলছি যে এখানে ধীরে ধীরে পড়তে হবে প্রত্যেকটা অক্ষর হল বোঝা যায় একটা পনেরো মিনিট বেশি লাগবে পনেরো মিনিট কি লাগবে এর জন্য আপনার তৈরি নেই পনেরো মিনিট বেশি দেওয়ার জন্য তৈরি নেই আল্লাহ আপনাদের তফিক দান আমাদের সকলকে ধীরে ধীরে করতে হবে দুই নম্বর আমার আলোচনা করবেন আল্লাহ রক্ষা কমিটি বলবে যে আবহাওয়া বিনিময় দিব দুটো পক্ষে ঘটনা হ্যাঁ। আল্লাহ আপনার তাকে বলা এরপরে প্রথমে টাইমের পরে আপনারা ব্যক্তিগত হাজিয়া দিতে চাইলেন শরীয়ত মানা করে সুতরাং আপনাকে মহাপত করি আপনি আল্লাহ হাফেজ আমার পক্ষ থেকে আপনাকে একশো টাকা হাজিয়া আপনাকে পাঁচশো টাকা হাজিয়া একটা কামের মধ্যে বলেন যত খাবেন তত ওনাকে দিয়ে দিল প্রথমের টাইমে না টাইমে হাতিয়া দিল বিনিময় পরে দিল তো এই দুটা খরচ করবেন তারাবির কোনো বিনিময় লেনদেন করবেন না তাহলে কিন্তু আর তারাবি থাকবেন এত প্রশ্ন তিরিশ টাকা পড়বেন কিছুই থাকবে এবার তারাবি পড়বেন পরে ঘুমায় গেল ঘুমায় শেষ উঠে প্রথম কাজ সাহায্য করব হ্যাঁ তাদের বাকি এগারো মাস সাহায্য করার তৌফিক হয় নাই রমজান মতো কি করবেন যে টাইম লাগে তার থেকে আগে করে হ্যাঁ দুই রাখার না পারেন যে কোনো সুরা দিয়ে পারেন তাহাজের নিয়েছে কয়েক হাজার পড়ে তার তাহাজের নামাজের দ্বারা আল্লাহ তারা এত বেশি নৈকট্য লাভ হয় কোন নফলের দ্বারা হয় না কোন নফলের দ্বারা হয় যত তাহাজের বরাবর একটা নামাজ আমরা রাখছেন গত জুমায় বলছিলাম সেটা হলে ঠিক যে টাইমে জোহরের অর্থ শুরু হয় যে টাইমে জোহরের অর্থ শুরু হয় ওই টাইমে যদি কেউ দুটা পেশাব করতে পারে এটা কিন্তু দিনের তাহাজ তো আল্লাহ তালা তাকেও তাহাজের সমান সব দান করে এই নামাজটার নাম হলো জওয়ালের নামাজ জওয়ালের নামাজ এটা আপনাকে ডেলি ক্যালেন্ডার দেখতে হবে আজকে জোহর কয়টায় শুরু হয় আজকে জোহরের টাইম কয়টায় শুরু হয় আগের চেয়ে উদ্যোগ রেডি হয়ে থাকবেন যে জোহরের টাইম শুরু হবে এরপরে দুই রেখা কি দেখ রেখা তাহার যদি সমান দুই রেখা তাহলে তো এই রমজান মাসে আমি আবেদন রাখতেছি সবাই সাহায্য করবো ঘরে যারা মা বোন আছে বিবি বাচ্চা আছে এদের বাবা সাহায্য করবো এটা আল্লাহ অলি হওয়ার শর্ত রমজানটা আল্লাহর অলি হওয়ার এক মাসের শর্ত এক মাসে মেহনত করবে আল্লাহ থেকে অলি বানাই দিবে অলি বানাই দিবে বাকি এগারো মাস আপনার জন্য সহজ হয়ে যাবে তাহাজুদ পড়ে তাহাজুদ আহারি খেয়ে গেল যা থাকে যা থাকে তাই খেয়ে দেবেন খাওয়ার চাহিদা না থাকে তো দুধ খাইলেন কলা খাইলেন খুলমা খাইলেন তো সারি হয়ে গেল সারি হয়ে গেল সারি খাইলেন তখন নিয়ত করে রাখবেন হারি খাওয়া মুস্তাহাব হারি খাওয়া বরকত জিনিস কি নিয়ত করবেন আমি আজকে রোজা রাখা নিয়ত করলাম আমি আজকে রোজা রাখার রোজা রাখার নিয়ত করলাম এই নিয়ত করলাম এগারোটা পর্যন্ত করা যাবে আগের যুগে লোকেরা নিয়ত করত আমি আগামীকাল রোজা রাখা নিয়ত করলাম আগের যুগে লোকেরা এরকম নিয়ত করতো এখন পরে পরে আগামী আরবিতে বলে নওয়াইতু গদান তিন সার রমাদান নওয়াইতু এই গদান মানে তো আগামীকাল পরে ওই দিকে ওই দিয়ে কিন্তু নেই কোরআন হাতে কোথাও আর বাংলা কইলো ওই গদানের তর্জমা কি আগামীকাল বললো আগামীকাল বলে বাংলায় কইলো কি বলে আগামীকাল বলে আপনাকে আগামীকাল রোজা নিয়ে করতে কইছে কে আপনি এখন তোমার নষ্ট করবেন এখন তোমার নিয়োগ করবেন না আগামী তোমার নিয়োগ করবেন আগামী আগামীতে করবেন এখন তো আজকেটা করতে হবে রোদাতে এরকম আপনি আজকে রোজা নিয়োগ করবেন আগামীকালে নিয়োগ করতেছেন কেন আগে আছে এই এই ওটা এই ওটা আগামী হলো না বিয়ে নিয়োগ করার পরে রমজানে ফসলের নামাজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়া মুস্তাহাব বাকি এগারো মাস বেলা উঠা আধা ঘন্টা পঁচিশ মিনিট আগে পড়া মুস্তাহাব রমজান বাদে বাকি এগারো মাস বেলা উঠা আধা ঘন্টা পঁচিশ মিনিট আগে হজর নামাজ পড়া উত্তম কিন্তু রমজানে এই বছর না রমজানে এত দেরি করে পড়লে উত্তাপ হবে না জন্মের অবস্থা হলো অক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে দেবেন আজানে পরে সুন্দর পাবেন সুন্দর পুরাই জামাত পড়ে ফেলবে রমজানে আউ্বাল অক্ষে ফজর নামাজ পড়া মুস্তাহাব আউ্বাল অক্ষে ফজর পড়া মুস্তাহাব আর অন্য এগারো মাস শেষ অক্ষে বেলা ওঠার পঁচিশ মিনিট তিরিশ মিনিট আগে ফজরের ফরজ পড়া মুস্তাহাব এইভাবে ফজর পড়বে ফজর করার পরে রোজা রেখে আপনার কাজ কি রোজা রেখে একটা কাজ হলো নিজের চোখ কান মুখ হাত পাও দিল দিমাগ এইগুলোকে ওনার থেকে বাঁচানো এই হল রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য ওনার থেকে বাঁচানো আর আল্লাহ কিনতে মুক্তাকিতে হলো আল্লাহ হয়ে গেল একটা কাজ গোনার থেকে বাঁচা দুই নম্বর তেলাওয়াত বাড়াইতে হবে কি বাড়াইতে হবে অন্য মাসের তুলনায় তেলাওয়াত বাড়াইতে তো গোনার থেকে বাঁচা তেলাওয়াত বাড়া তিন নম্বর লা বাড়াইতে হবে চার নম্বর বাড়াইতে হবে যে পাঁচ নম্বর আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে আরবিতে বললে এভাবে বলবেন আল্লাহ বলেন প্রথমটা জান্নাত চাইলেন কটা জাহান্নাম থেকে মুক্তি চাইলেন কটা কাজ হলো এটা নষ্ট গুণা করা যাবে তেলাওয়াত বাড়াইতে হবে লাইলা বাড়াইতে হবে বাড়াইতে হবে আর জান্নাত চাওয়া আর জাহান্নাত থেকে এই কটা কাজ যেন এহতেমামের সাথে হয় এরপরে যখন টাইম কাছাই যাবে করতে হবে ইফতারের সামনে নিয়ে বসবেন তখন এই গোয়াটা পড়বেন সামনে নেই এটা যতবার করার করবেন বাচ্চাটাকে শিখাই দেবেন এরপর যখন নাকি টাইম হয়ে গেল ইফতারের টাইম হয়ে গেল তারা কিন্তু কোরমা কেন্দ্র রাখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরমা কেন্দ্র দ্বারা ইফতার করেন সারাদিন যত ঘাটতি হয় আল্লাহ রাজি কুদ্র সব ঘাটতিগুলো পূরণ উপদান আল্লাহ কোরমা কেন্দ্র রাখে একটা যেগুলো মানে। শূন্যতা হয়ে গেল তা ঘাটতিও করে তাহলে এটা ইচ্ছা করে ব্যবস্থা রাখে এটা দিয়ে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এটা পড়া এটা কোনা সুযোগ আর যদি কোনা সেন্দ্রের কোনো কারণ বর্তক না থাকে তাহলে পিওর পানি দিয়ে করবে দুই নম্বর শূন্য হলো পিওর এর কোনো আইটেম থাকে হ্যাঁ? আইটেম থাকে হ্যাঁ? যখন ইফতারি খাওয়া শেষ হয়ে গেল ইফতারি খাওয়া তখন আপনাকে দুটা দোয়া পড়তে বলা হয়েছে আগে কটা একটা বলেন আল্লাহ আল্লাহ তোমার তোমার দেওয়ার ইন্দিক এটা কিন্তু আমাদের কাছে ভুলতাম আগে পড়েন পরে পড়তে বললাম আমি বললাম বললেন তো যারা তোমার দেওয়ার রিজিক দ্বারা ইফতার করলাম এর অর্থ দ্বারাও কিন্তু বোঝা যায় তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করলাম করতেছি তো বলে নাই করলাম মানে ইফতার আগে হবে না ইফতার আগে শেষ করতে হবে না করে কতটা খাটে জাহাবান জমাউ وابتلت العروق وابتلت العروق وثبت الأجر وثبت الأجر إن شاء الله إن شاء الله এবং আল্লাহ দরবারে রোজার বিনিময়ে পাওয়াটা সাব্যস্ত হয়ে গেল রোজার বিনিময়ে পাওয়াটা সাব্যস্ত হয়ে গেছে এছাড়া আমার মাদ্রাসা থেকে রমজান একটা পর্চা দেওয়া হয় রমজানের আমার মাদ্রাসা বিভিন্ন রকমের পর্চা আছে রমজানের বলেন সবাই বলেন সবাই বেরান বলেন আন্দোলা বলেন যাই বলেন ওই ব্যাপারে পর্চা তো এটা আমার আসতে মনে নেই এটা কাউকে দিয়ে আনায় নেওয়া যায় সবাইকে দিয়ে যাওয়া যায় খুব ভালো রমজানের ব্যাপারে পড়া এগুলো দোয়া হবে তো অন্য সময় তো মাগরীবের নামাজে দেরি করা মাত্র দেরি করা কি দুই তিন মিনিটের মধ্যেই কি করতে হবে নামাজ শুরু করতে হবে কিন্তু রমজানে তারা হওয়া করা মাত্র দেখেন আল্লাহ পরে কি মেহরবানি রমজানে ইফতারি খায় ধীরে সুস্থে নামাজ পড়ালো মুস্তাহ দেখেন রমজানের ফজরকে আগে আনতে বলা হয়েছে আমাদেরকে পিছাই দিতে বলা হয়েছে কি আল্লাহ দয়া কঠোরতা এজন্য আমি ভূমিকাটা আয় করলাম ওই আয়টা আছে আল্লাহ তোমাদের সাথে আসানি করতে চান আল্লাহ তোমাদের সাথে কঠিন আচরণ করতে চান না এইটা মাগরবকে পিছাই দিলেন হ্যাঁ। ফজলকে আগায় আনলেন যদি বান্দার মধ্যে আসানি না সময় মাগরের এত তারিখ করলে মাত্র হয়ে যেত আর এখন এত তাড়াতাড়ি করবেন তো মাত্র হয়ে যাবে এমন সুন্দর ইত্যাদি খেয়ে যায় কি করবেন মাদ্রিক পড়বেন হ্যাঁ হাতিতে কপি আছে মানুষ বোকা হয় এবং খানার সামনে মজুদ থাকে তো খানা না খেয়ে নামাজ পড়া দিচ্ছে রোজা রাখলে মানুষ ভোকা থাকে না আচ্ছা ইফতারের সামনে থাকে না ইফতারে দেখে আমি তারা হলা করে মাত্র শুরু করে দেবে ওই হাতিদের বিরুদ্ধে কাজ করলেন মুখ পেটে আমার খানা সামনে আপনি খানা বাঁচিয়ে দিয়ে নামাজে গেলেন ওই হ্যাঁ, হাতিদের কারণে পেটে ভুক থাকা অবস্থায় নামাজ পড়া দিচ্ছে ভুগলে লয়ে মাত্রে পড়ে তো আপনি তাদের সুন্দর করে কমপক্ষে পনেরো মিনিট পনেরো মিনিট টাইম দেওয়া চাই বিশ মিনিট দিলে আরো ভালো এই টাইম দিবেন যে মাধ্যম শুরু করবেন এইভাবে মাগরীব পড়বে তো আমি একটা পরামর্শ দিয়ে থাকি অনেকে করে কি ইফতারের সময় এক প্যাট খায় তারাবির সময় আর এক প্যাট খায় খাওয়ার সময় আর এক প্যাট খায় এতে পরে দেখা যায় রমজান আল্লাহ সিয়াম সাধনা চাইছিল কিন্তু হয় না উল্টা হয় কোন সাধনা নেই সাধনা হয়েছে বেশি খাওয়া সাধনা আল্লাহ কম খাওয়া সাধনা চাইছিল কিন্তু হে করছে কিছু সাধনা এত খানা খাওয়ার দায়িত্ব পালন করছে আবার চেষ্টা করতে আবার চেষ্টা করতে খাইছে এই লোকের এই রোজা কি হবে রোজা আল্লাহর একটা উদ্দেশ্য কি পাকস্থলীকে একটু রেস্ট দেওয়া যাতে বাকি এগারো বার সুন্দর কাজ করতে পারে শুধু ইবাদত এই ইবাদত দ্বারা তিনি আমাদের দুনিয়াকে সুন্দর করতে চেয়েছে স্বাস্থ্যকে মজবুত করতে চেয়েছে সব বিধবীরা এখন আমাদের এগুলো নিয়ে রেখেছে তারা আমাদের মুসলমানে নিয়ে গেছে হ্যাঁ। হত্যা করে না নিয়ে গেছে না হলে সব গলরিয়া হয়ে গেছে সব কাপড় আমাদের রোজা নিয়ে গেছে না হলে হলে আমরা যে তরিকায় খাইতেছি গলত করি সহি তরিকা কোনটা সহি তরিকা হলে এই যে আপনি এই মাগরীবের সময় এক বেলার খানা খেয়ে হ্যাঁ ইফতারের সময় এক বেলার খানা খেয়ে আচ্ছা। এর তরিকা কি হ্যাঁ। এর দুই রকম তরিকা হইতে পারে রাত খাওয়ার ইফতারের সময় খেয়ে নেন আর নেই আচ্ছা আচ্ছা আপনার কোনো ধরতে পারেন আদা পেট ইফতারি খান আর মাগরে পড়েছে আদা পেট খান এই মাগরেবের আগে কিছু নিলে এক পেট এক বেলা হয়ে গেল মাগরেবের আগে কিছু নিলে এক পেট এক বেলা তাহলে পড়েন আর খাইবেন না খাইলেও অতি সামান্য আচ্ছা। খুব ভালো এখানে খাইবেন পাঁচ একটা আপনি ভেবেন এটা আমার খুব ভালো ভোগ লাগবে আরই ভালো করে দেখতে পারবেন ওর খানার টোটাল আবার দুই অক্ট হবে কেন ওই আগে পরে মিলে এক অক্ট মাগরীবের আগে পরে মিলে মাতৃ খাইবেন ইফতারি বেশি খান তা খাইবেন না আর ইফতারে আধা বেগ খাইলেন মাগরীব পড়ে আছে আর আধা বেগ খাইলেন আর আরের সময় খাইবেন কয় বেলা হলো কোন দুইবার খান কোন দুইবার খান তো ডায়াবেটিস রোগের আত্মা থাকতে পারে না তো তাহলে পরে হালকা কিছু খাইল একটা কলা খাইল হ্যাঁ বুঝেন নাই সিঙ্গারা খাইল সেটা অসুবিধা নেই কিন্তু ভরাবে খাইবেন কয়বার দুইবার তাহলে এক বেলা কমলো কিনা এটা ঠিক আছে এটা আপনার পেট দিনে একবার রেস্ট পাইল রাত্রে একবার কি পাইল রেস্ট পাইল ইয়ার সাধারণ তারা আল্লাহ উদ্দেশ্য ছিল পূরণ হয়ে গেল আশা করে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তালা করবে আলহামদুলিল্লাহ